بسم الله الرحمن الرحيم দয়াময় পরম দয়ালু আল্লাহর নামে يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده وخلق منها زوجها وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والارحام ان الله كان عليكم رقيبا হে মানব মণ্ডলী তোমরা তোমাদের প্রতিপালককে ভয় করো যিনি তোমাদেরকে এক ব্যক্তি হইতেই সৃষ্টি করিয়াছেন ও যিনি তাহা হইতে তাহার স্ত্রী সৃষ্টি করেন যিনি তাহাদের দুইজন হইতে বহু নরনারী ছড়াইয়া দেন এবং আল্লাহকে ভয় করো যাহার নামে তোমরা একে অপরের নিকট যাচনা করো এবং সতর্ক থাকো জ্ঞাতি বন্ধন সম্পর্কে নিশ্চয়ই আল্লাহ তোমাদের উপর তীক্ষ্ণ দৃষ্টি রাখেন وآتوا اليتامى أموالهم ولا تتبدلوا الخبيث بالطيب ولا تأكلوا أموالهم إلى أموالكم إنه كان حوبا كبيرا ইয়াতিমদেরকে তাহাদের ধন সম্পদ সমর্পণ করিবে এবং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 বলিয়া অপচয় করিয়া তাড়াতাড়ি খাইয়া ফেলিও না যে অভাবমুক্ত সে যেন নিবৃত্ত থাকে এবং যে বিত্তহীন সে যেন সঙ্গত পরিমাণে ভোগ করে তোমরা যখন তাহাদেরকে তাহাদের সম্পদ সমর্পণ করিবে তখন সাক্ষী রাখিও হিসাব গ্রহণে আল্লাহই যথেষ্ট للرجال نصيب مما ترك الوالدان والاقربون وللنساء نصيب مما ترك الوالدان والاقربون وللنساء نصيب مما ترك الوالدان والأقربون مما قل منه أو كثر نصيبا مفروضا পিতা মাতা এবং আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে পুরুষদের অংশ আছে এবং পিতা মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তিতে নারীরও অংশ আছে ইহা অল্পই হোক অথবা বেশি হোক এক নির্ধারিত অংশ وإذا حضر القسمة أولو القربى واليتامى والمساكين فارزقوهم منه وقولوا لهم قولا معروفا সম্পত্তি বন্টনকালে আত্মীয় ইয়াতিম এবং অভাবগ্রস্ত লোক উপস্থিত থাকিলে তাহাদেরকে উহা হইতে কিছু দিবে এবং তাহাদের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 তাহাদের পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ তাদের ওসিয়ত পালন এবং ঋণ পরিশোধের পর তোমাদের সন্তান না থাকিলে তাহাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক চতুর্থাংশ আর তোমাদের সন্তান থাকিলে তাহাদের জন্য তোমাদের পরিত্যক্ত সম্পত্তির এক অষ্টমাংশ তোমরা যাহা ওসিয়াত করিবে তাহা দেয়ার পর এবং ঋণ পরিশোধের পর যদি পিতামাতা ও সন্তানহীন কোনো পুরুষ অথবা নারীর উত্তরাধিকারী থাকে তাহার এক বৈপত্রীয় ভাই অথবা ভগ্নী তবে প্রত্যেকের জন্য এক ষষ্ঠাংশ তাহারা ইহার অধিক হইলে সকলের সম অংশীদার হইবে এক তৃতীয়াংশে ইহা যাহা ওসিয়াত করা হয় তাহা দেয়ার এবং ঋণ পরিশোধের পর যদি কাহার জন্য ক্ষতিকর না হয় ইহা আল্লাহর নির্দেশ আল্লাহ সর্বজ্ঞ সহনশীল تلك حدود الله ومن يطع الله ورسوله يدخله جنات تجري من تحتها الانهار خالدين فيها وذلك الفوز العظيم এইসব আল্লাহর নির্ধারিত সীমা কেহ আল্লাহ ও তাহার রাসূলের আনুগত্য করিলে আল্লাহ তাহাকে দাখিল করিবেন জান্নাতে যাহার পাদদেশে নদী প্রবাহিত সেখানে তাহারা স্থায়ী হইবে এবং ইহা মহা সাফল্য ومن يعص الله ورسوله ويتعد حدوده يدخله نارا يدخله نارا خالدا فيها وله عذاب مهين আর কেহ আল্লাহ ও তাহার রাসূলের অবাধ্য হইলে এবং তাহার নির্ধারিত সীমা লঙ্ঘন করিলে তিনি তাহাকে দোজকে নিক্ষেপ করিবেন সেখানে সে স্থায়ী হইবে এবং তাহার জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি রইয়াছে واللاتي ياتين الفاحشه من نسائكم فاستشهدوا عليهن اربعه منكم فان شهدوا فامسكوهن في البيوت حتى يتوفاهن الموت حتى يتوفاهن الموت أو يجعل الله لهن سبيلا তোমাদের নারীদের মধ্যে যাহারা ব্যভিচার করে তাহাদের বিরুদ্ধে তোমাদের মধ্যে হইতে চারজন সাক্ষী তলব করিবে যদি তাহারা সাক্ষ্য দেয় তবে তাহাদেরকে গৃহে অবরুদ্ধ করিবে যে পর্যন্ত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 করে তাহাদের সঙ্গে সৎভাবে জীবন যাপন করিবে তোমরা যদি তাহাদেরকে অপছন্দ করো তবে এমন হইতে পারে যে আল্লাহ যাহাতে প্রভূত কল্যাণ রাখিয়াছেন তোমরা তাহাকেই অপছন্দ করিতেছ وإن أردتم استبدال زوج مكان زوج وآتيتم إحداهن قنطارا فلا تأخذوا منه شيئا أتأخذونه بهتانا وإثما مبينا তোমরা যদি এক স্ত্রী স্থলে অন্য স্ত্রী গ্রহণ করা স্থির করো এবং তাহাদের একজনকে অগাধ অর্থ দিয়া থাকো তবুও উহা হইতে কিছুই প্রতিগ্রহণ করিও না তোমরা কি মিথ্যা অপবাদ এবং প্রকাশ্য পাপাচারণ দ্বারা উহা গ্রহণ করিবে وكيف تأخذونه وقد أفضى بعضكم إلى بعض وأخذن منكم ميثاقا غليظا আর কিরূপে তোমরা উহা গ্রহণ করিবে যখন তোমরা একে অপরের সঙ্গে সঙ্গত হইয়াছ এবং তাহারা তোমাদের নিকট হইতে দৃঢ় প্রতিশ্রুতি লইয়াছে ولا تنكحوا ما نكح آباؤكم من النساء إلا ما قد سلف إنه كان فاحشة ومقتا وساء سبيلا নারীদের মধ্যে তোমাদের পিতৃপুরুষ যাহাদের বিবাহ করিয়াছে তোমরা তাহাদের বিবাহ করিও না পূর্বে যাহা হইয়াছে নিশ্চয় ইয়া অশ্লীল অতিশয় ঘৃণ্য ও নিকৃষ্ট আচরণ حرمت عليكم امهاتكم وبناتكم واخواتكم وعماتكم وخالاتكم وبنات الاخ وبنات الاخت وامهاتكم اللاتي ارضعنكم واخواتكم من الرضاعه واخواتكم من الرضاعه وامهات نسائكم وربائبكم اللاتي في حجوركم وربائبكم اللاتي في حجوركم من نسائكم اللاتي دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فإن لم تكونوا دخلتم بهن فلا جناح عليكم وحلائل أبنائكم الذين من أصلابكم وأن تجمعوا بين الأختين إلا ما قد سلف إن الله كان غفورا رحيماً তোমাদের জন্য হারাম করা হইয়াছে তোমাদের মাতা কন্যা ভগ্নী ফুফু খালা ভ্রাতুষ্পুত্রী ভাগিনী দুগ্ধ মাতা দুগ্ধ ভগিনী শাশুড়ি ও তোমাদের স্ত্রীদের মধ্যে যাহার সঙ্গে সঙ্গত হইয়াছ তাহার পূর্বস্বামীর ওরসে তাহার গর্ভজাত কন্যা যাহারা তোমাদের অভিভাবকত্বে আছে তবে যদি তাহাদের সঙ্গে সঙ্গত না হইয়া থাকো তাহাতে তোমাদের কোনো অপরাধ নাই এবং তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের ওরসজাত পুত্রের স্ত্রী ও দুই ভগ্নীকে একত্র করা পূর্বে যাহা হইয়াছে নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু والمحصنات من النساء إلا ما ملكت أيمانكم كتاب الله عليكم واحل لكم ما وراء ذلكم ان تبتغوا باموالكم محصنين غير مسافحين فما استمتعتم به منهن فاتوهن اجورهن فريضه ولا جناح عليكم فيما تراضيتم به من بعد الفريضة إن الله كان عليما حكيما এবং নারীর মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ব্যতীত সকল সধবা তোমাদের জন্য নিষিদ্ধ তোমাদের জন্য ইহা আল্লাহর বিধান উল্লেখিত নারীগণ ব্যতীত অন্য নারীকে অর্থ ব্যয় বিবাহ বন্ধনে আবদ্ধ করিতে চাওয়া তোমাদের জন্য বৈধ করা হইল অবৈধ যৌন সম্পর্কের জন্য নয় তাহাদের মধ্যে যাহাদেরকে তোমরা সম্ভোগ করিয়াছ তাহাদের নির্ধারিত মাহর অর্পণ করিবে মাহর নির্ধারণের পর কোনো বিষয়ে পরস্পর রাজি হইলে তাহাতে তোমাদের কোনো দোষ নাই নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ومن لم يستطع منكم طولا ان ينكح المحصنات المؤمنات فمما ملكت ايمانكم فمما ملكت ايمانكم من فتياتكم المؤمنات والله اعلم بايمانكم بعضكم من بعض فانكحوهن باذن اهلهن واتوهن اجورهن بالمعروف محصنات محصنات غير مسافحات ولا متخذات اخدان فإذا أحصن فإن أتين بفاحشة فعليهن نصف ما على المحصنات من العذاب ذلك لمن خشي العنة منكم وأن تصبروا خير لكم والله غفور رحيم তোমাদের মধ্যে কাহারও স্বাধীনা ইমানদার নারী বিবাহের সামর্থ্য না থাকিলে তোমরা তোমাদের অধিকারভুক্ত ইমানদার দাসী বিবাহ করিবে আল্লাহ তোমাদের ইমান সম্বন্ধে পরিজ্ঞাত তোমরা একে অপরের সমান সুতরাং তাহাদেরকে বিবাহ করিবে তাহাদের মালিকের অনুমতিক্রমে এবং তাহাদেরকে তাহাদের মাহর ন্যায়সঙ্গতভাবে দিবে তাহারা হইবে সচ্চরিত্রা ব্যভিচারিণী নয় ও উপপতি গ্রহণকারীও নয় বিবাহিত হইবার পর যদি তাহারা ব্যভিচার করে তবে তাহাদের শাস্তি স্বাধীনা নারীর অর্ধেক তোমাদের মধ্যে যাহারা ব্যবিচারকে ভয় করে ইহা তাহাদের জন্য ধৈর্য ধারণ করা তোমাদের জন্য কল্যাণকর আল্লাহ ক্ষমাপরায়ণ পরম দয়ালু يريد الله ليبين لكم ويهديكم سنن الذين من قبلكم ويتوب عليكم والله عليم حكيم আল্লাহ ইচ্ছা করেন তোমাদের নিকট বিশদভাবে বিবৃত করিতে তোমাদের পূর্ববর্তীদের রীতিনীতি তোমাদেরকে অবহিত করিতে এবং তোমাদের ক্ষমা করিতে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় والله يريد أن يتوب عليكم ويريد الذين يتبعون الشهوات أن تميلوا ميلا عظيما আল্লাহ তোমাদের ক্ষমা করিতে চাহেন আর যাহারা কুবৃত্তির অনুসরণ করে তাহারা চাহে যে তোমরা ভীষণভাবে পথচ্যুত হও يريد الله أن يخفف عنكم وخلق الإنسان ضعيفا আল্লাহ তোমাদের ভার লঘু করিতে চাহেন মানুষ সৃষ্টি করা হইয়াছে দুর্বল রূপে يا ايها الذين امنوا لا تاكلوا اموالكم بينكم بالباطل الا الا ان تكون تجاره عن تراض منكم ولا تقتلوا انفسكم ۖ হে মুমিনগণ তোমরা একে অপরের সম্পত্তি অন্যায়ভাবে গ্রাস করিও না কিন্তু তোমাদের পরস্পরে রাজি হইয়া ব্যবসায় করা বৈধ এবং একে অপরকে হত্যা করিও না নিশ্চয়ই আল্লাহ তোমাদের প্রতি পরম দয়ালু ومن يفعل ذلك عدوانا وظلما فسوف نصليه نارا وكان ذلك على الله يسيرا আর যে কেউ সীমালঙ্ঘন করিয়া অন্যায়ভাবে উহা করিবে তাহাকে অগ্নিতে দগ্ধ করিব ইহা আল্লাহর পক্ষে সহজ إن تجتنبوا كبائر ما تنهون عنه نكفر عنكم سيئاتكم نكفر عنكم سيئاتكم وندخلكم مدخلا كريما তোমাদেরকে যাহা নিষেধ করা হইয়াছে তাহার মধ্যে যাহা গুরুতর তাহা হইতে বিরত থাকিলে তোমাদের লঘুতর পাপগুলি মোচন করিব এবং তোমাদেরকে সম্মানজনক স্থানে দাখিল করিব ولا تتمنوا ما فضل الله به بعضكم على بعض للرجال نصيب مما اكتسبوا وللنساء نصيب مما اكتسبن واسالوا الله من فضله যদ্দরা আল্লাহ তোমাদের কাহাকেও কাহার উপর শ্রেষ্ঠত্ব দান করিয়াছেন তোমরা তাহার লালসা করিও না পুরুষ যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ এবং নারী যাহা অর্জন করে তাহা তাহার প্রাপ্য অংশ আল্লাহর নিকট তাহার অনুগ্রহ প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ সর্ববিষয়ে সর্বজ্ঞ ولكل جعلنا موالي مما ترك الوالدان والأقربون والذين عقدت أيمانكم فآتوهم نصيبهم إن الله كان على كل شيء شهيدا পিতা মাতা ও আত্মীয় স্বজনের পরিত্যক্ত সম্পত্তির প্রত্যেকটির জন্য আমি উত্তরাধিকারী স্থির করিয়াছি এবং যাহাদের মধ্যে তোমরা অঙ্গীকারাবদ্ধ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 خفتم شقاق بينهما فبعثوا حكما من أهله وحكما من أهلها فبعثوا حكما من أهله وحكما من أهلها إن يريدا إصلاحا يوفق الله بينهما ۖ তাহাদের উভয়ের মধ্যে বিরোধ আশঙ্কা করিলে তোমরা তাহার পরিবার হইতে একজন ও উহার পরিবার হইতে একজন সালিস নিযুক্ত করিবে তাহারা উভয়ে নিষ্পত্তি চাহিলে আল্লাহ তাহাদের মধ্যে মীমাংসার অনুকূল অবস্থা সৃষ্টি করিবেন নিশ্চয় আল্লাহ সর্বজ্ঞ সবিশেষ অবহিত واعبدوا الله ولا تشركوا به شيئا وبالوالدين إحسانا وبالوالدين إحسانا وبذي القربى واليتامى والمساكين والجار ذي القربى والجار الجنب والصاحب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم ۖ إن الله لا يحب من كان مختالا فخورا তোমরা আল্লাহর ইবাদত করিবে এবং কোনো কিছুকে তাহার শরিক করিবে না এবং পিতা মাতা আত্মীয় স্বজন ইয়াতিম অভাবগ্রস্ত নিকট প্রতিবেশী দূর প্রতিবেশী সঙ্গী সাথী মুসাফির ও তোমাদের অধিকারভুক্ত দাস দাসীদের প্রতি সদ্ব্যবহার করিবে নিশ্চয়ই আল্লাহ পছন্দ করেন না দাম্ভিক অহংকারীকে الذين يبخلون ويأمرون الناس بالبخل ويكتمون ما آتاهم الله من فضله وأعتدنا للكافرين عذابا مهينا যাহারা কৃপণতা করে এবং মানুষকে কৃপণতার নির্দেশ দেয় এবং আল্লাহ নিজ অনুগ্রহে তাহাদেরকে যাহা দিয়াছেন তাহা গোপন করে আর আমি আখিরাতে কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত করিয়া রাখিয়াছি والذين ينفقون أموالهم رئاء الناس ولا يؤمنون بالله ولا باليوم الآخر ومن يكن الشيطان له قرينا فساء قرينا এবং যাহারা মানুষকে দেখাইবার জন্য তাহাদের ধন সম্পদ ব্যয় করে এবং আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করে না আল্লাহ তাহাদেরকে ভালোবাসেন না আর শয়তান কাহারও সঙ্গী হইলে সে সঙ্গী কত মন্দ وماذا عليهم لو آمنوا بالله واليوم الآخر وأنفقوا مما رزقهم الله وكان الله بهم عليما তাহারা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করিলে এবং আল্লাহ তাহাদেরকে যাহা প্রদান করিয়াছেন তাহা হইতে ব্যয় করিলে তাহাদের কি ক্ষতি হইত আল্লাহ তাহাদেরকে ভালোভাবে জানেন إن الله لا يظلم مثقال ذرة وإن تك حسنة يضاعفها ويؤت من لدنه أجرا عظيما আল্লাহ কোনো পরিমাণও জুলুম করেন না আর কোন পুণ্যকর্ম হইলে আল্লাহ উহাকে দ্বিগুণ করেন এবং আল্লাহ তাহার নিকট হইতে মহা পুরস্কার প্রদান করেন فكيف إذا جئنا من كل أمة بشهيد وجئنا بك على هؤلاء شهيدا যখন আমি প্রত্যেক উম্মত হইতে একজন সাক্ষী উপস্থিত করিব এবং তোমাকে উহাদের বিরুদ্ধে সাক্ষীরূপে উপস্থিত করিব তখন কি অবস্থা হইবে يومئذ يود الذين كفروا وعصوا الرسول لو تسوى بهم الأرض لو تسوى بهم الأرض ولا يكتمون الله حديثا যাহারা কুফরি করিয়াছে এবং রাসুলের অবাধ্য হইয়াছে তাহারা সেদিন কামনা করিবে যদি তাহারা মাটির সঙ্গে মিশিয়া যাইত আর তাহারা আল্লাহ হইতে কোনো কথাই গোপন করিতে পারিবে না يا ايها الذين امنوا لا تقربوا الصلاه وانتم سكارى حتى تعلموا ما تقولون حتى تعلموا ما تقولون ولا جنبا الا عابري سبيل حتى تغتسلوا وان كنتم مرضى او على سفر او جاء احد منكم من الغائط او جاء احد منكم من الغائط او لامستم النساء فلم تجدوا أو لامستم النساء فلم تجدوا ماء فتيمموا صعيدا طيبا فامسحوا بوجوهكم وأيديكم إن الله كان عفوا غفورا হে মুমিনগণ নেশাগ্রস্ত অবস্থায় তোমরা সালাতের নিকটবর্তী হইও না যতক্ষণ না তোমরা যাহা বলো তাহা বুঝিতে পারো এবং যদি তোমরা মুসাফির না হও তবে অপবিত্র অবস্থাতেও নয় যতক্ষণ পর্যন্ত না তোমরা গোসল করো আর যদি তোমরা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 سمعنا وأطعنا واسمع وانظرنا لكان خيرا لهم وأقوم ولكن لعنهم الله ولكن لعنهم الله بكفرهم فلا يؤمنون إلا قليلاً ইয়াহুদীদের মধ্যে কিছু সংখ্যক লোক কথাগুলি স্থানচ্যুত করিয়া বিকৃত করে এবং বলে শ্রবণ করিলাম ও অমান্য করিলাম এবং শোনো না শোনার মতো আর নিজেদের জিহ্বা কুঞ্চিত করিয়া এবং দিনের প্রতি তাচ্ছিল্য করিয়া বলে রাই না কিন্তু তাহারা যদি বলিত শ্রবণ করিলাম ও মান্য করিলাম এবং শ্রবণ করো ও আমাদের প্রতি লক্ষ্য করো তবে উহা তাহাদের জন্য ভালো ও সঙ্গত হইত কিন্তু তাহাদের কুফরির জন্য আল্লাহ তাহাদেরকে লানত করিয়াছেন তাহাদের অল্প সংখ্যকেই বিশ্বাস করে يا ايها الذين اوتوا الكتاب امنوا بما نزلنا مصدقا لما معكم من قبل ان نطمس وجوها فنردها فنردها على ادبارها او نلعنهم كما لعنا أصحاب السبت وكان أمر الله مفعولا ওহে যাহাদেরকে কিতাব দেওয়া হইয়াছে তোমাদের নিকট যাহা আছে তাহার প্রত্যয়নকারী রূপে আমি যাহা অবতীর্ণ করিয়াছি তাহাতে তোমরা ইমান আনো আমি মুখমণ্ডলসমূহ বিকৃত করিয়া অতঃপর সেইগুলিকে পিছনের দিকে ফিরাইয়া দেওয়ার পূর্বে অথবা আসহাবু সাপকে যেরূপ লানত করিয়াছিলাম সেরূপ তাহাদেরকে লানত করিবার পূর্বে আল্লাহর আদেশ কার্যকরী হইয়াই থাকে إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما নিশ্চয়ই আল্লাহ তাহার সঙ্গে শরিক করা ক্ষমা করেন না ইহা ব্যতীত অন্যান্য অপরাধ যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং যে কেউ আল্লাহ শরিক করে সে এক মহা পাপ করে ألم تر إلى الذين يزكون أنفسهم بل الله يزكي من يشاء ولا يظلمون فتيلا তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহারা নিজেদেরকে পবিত্র মনে করে বরং আল্লাহ যাহাকে ইচ্ছা পবিত্র করেন এবং তাহাদের উপর সামান্য পরিমাণও জুলুম করা হইবে না انظر كيف يفترون على الله الكذب وكفى به إثما مبينا দেখো তাহারা আল্লাহ সম্বন্ধে কিরূপ মিথ্যা উদ্ভাবন করে এবং প্রকাশ্য পাপ হিসেবে ইহাই যথেষ্ট ألم تر إلى الذين أوتوا نصيبا من الكتاب يؤمنون بالجبت والطاغوت ويقولون ويقولون للذين كفروا هؤلاء أهدى من الذين آمنوا سبيلا তুমি কি তাহাদেরকে দেখো নাই যাহাদেরকে কিতাবের একাংশ দেওয়া হইয়াছিল তাহারা জিপ্ত ও তাগুতে বিশ্বাস করে তাহারা কাফিরদের সম্বন্ধে বলে ইহাদের এই পথ মুমিনদের অপেক্ষা প্রকৃষ্টতর أولئك الذين لعنهم الله ومن يلعن الله فلن تجد له نصيرا ইহারাই তাহারা যাহাদেরকে আল্লাহ লানত করিয়াছিল এবং আল্লাহ যাহাকে লানত করেন তুমি কখনো তাহার কোনো সাহায্যকারী পাইবে না أم لهم نصيب من الملك فإذا لا يؤتون الناس نقيرا তবে কি রাজ শক্তিতে তাহাদের কোনো অংশ আছে সেক্ষেত্রেও তো তাহারা কাহাকেও এক কপরদকও দিবে না أم يحسدون الناس على ما آتاهم الله من فضله فقد آتينا آل إبراهيم الكتاب والحكمة وآتيناهم ملكا عظيما অথবা আল্লাহ নিজ অনুগ্রহে মানুষকে যাহা দিয়াছেন সেজন্য কি তাহারা তাহাদেরকে ঈর্ষা করে আমি ইব্রাহিমের বংশধরকেও তো কিতাব ও হিকমত প্রদান করিয়াছিলাম এবং তাহাদেরকে বিশাল রাজ্য দান করিয়াছিলাম فمنهم من آمن به ومنهم من صد عنه وكفى بجهنم سعيرا অতঃপর তাহাদের কতক উহাতে বিশ্বাস করিয়াছিল এবং কতক উহা হইতে মুখ ফিরাইয়া লইয়াছিল দগ্ধ করার জন্য জাহান্নামি যথেষ্ট إن الذين كفروا بآياتنا سوف نصليهم نارا سوف نصليهم نارا كلما نضجت جلودهم بدلناهم جلودا غيرها ليذوقوا العذاب إن الله كان عزيزا حكيما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 তোমরা যখন মানুষের মধ্যে বিচার কার্য পরিচালনা করিবে তখন ন্যায় পরায়ণতার সঙ্গে বিচার করিবে আল্লাহ তোমাদেরকে যে উপদেশ দেন তাহা কত উৎকৃষ্ট নিশ্চয় আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা يا ايها الذين امنوا اطيعوا الله واطيعوا الرسول واولي الامر منكم فان تنازعتم في شيء فردوه الى الله والرسول ان كنتم تؤمنون بالله واليوم الاخر হে মুমিনগণ যদি তোমরা আল্লাহ ও আখিরাতে বিশ্বাস করো তবে তোমরা আনুগত্য করো আল্লাহর আনুগত্য করো রাসুলের এবং তাহাদের যাহারা তোমাদের মধ্যে ক্ষমতার অধিকারী কোন বিষয়ে তোমাদের মধ্যে মতভেদ ঘটিলে উহা উপস্থাপন করো আল্লাহ ও রাসুলের নিকট ইহাই উত্তম এবং পরিণামে প্রকৃষ্টতর يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا তুমি কি তাহাদেরকে দেখো নাই যারা দাবি করে যে তোমার প্রতি যাহা অবতীর্ণ হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ হইয়াছে তাহাতে তাহারা বিশ্বাস করে অথচ তাহারা তাগুতের কাছে প্রার্থী হইতে চায় যদিও উহা প্রত্যাখ্যান করার জন্য তাহাদেরকে নির্দেশ দেওয়া হইয়াছে এবং শয়তান তাহাদেরকে ভীষণভাবে পথভ্রষ্ট করিতে চায় وإذا قيل لهم تعالوا إلى ما أنزل الله وإلى الرسول رأيت المنافقين يصدون عنك صدودا তাহাদেরকে যখন বলা হয় আল্লাহ যাহা অবতীর্ণ করিয়াছেন তাহার দিকে এবং রাসুলের দিকে আসো তখন মুনাফিকদেরকে তুমি তোমার নিকট হইতে মুখ একেবারে ফিরাইয়া লইতে দেখিবে فكيف إذا أصابتهم مصيبة بما قدمت أيديهم ثم جاءوك ثم جاءوك يحلفون بالله إن أردنا إلا إحسانا وتوفيقا তাহাদের কৃতকর্মের জন্য যখন তাহাদের কোনো মুসিবত হইবে তখন তাহাদের কি অবস্থা হইবে অতঃপর তাহারা আল্লাহর নামে শপথ করিয়া তোমার নিকট আসিয়া বলিবে আমরা কল্যাণ এবং সম্প্রীতি ব্যতীত অন্য কিছু চাই নাই أولئك الذين يعلم الله ما في قلوبهم فأعرض عنهم وعظهم وقل لهم فأعرض عنهم وعظهم وقل لهم في أنفسهم قولا بليغا ইহারাই তাহারা যাহাদের অন্তরে কি আছে আল্লাহ তাহা জানেন সুতরাং তুমি তাহাদেরকে উপেক্ষা করো তাহাদেরকে সদ উপদেশ দাও এবং তাহাদেরকে তাহাদের মর্ম স্পর্শ করে এমন কথা বলো وما ارسلنا من رسول الا ليطاع باذن الله ولو انهم اذ ظلموا انفسهم جاءوك فاستغفروا الله جاءوك فاستغفروا الله واستغفر لهم الرسول لوجدوا الله توابا رحيما রাসূল এই উদ্দেশ্যেই প্রেরণ করিয়াছি যে আল্লাহ নির্দেশ অনুসারে তাহার আনুগত্য করা হইবে যখন তাহারা নিজেদের প্রতি জুলুম করে তখন তাহারা তোমার নিকট আসিলে ও আল্লাহর ক্ষমা প্রার্থনা করিলে এবং রাসূলও তাহাদের জন্য ক্ষমা চাইলে তাহারা অবশ্যই আল্লাহকে পরম ক্ষমাশীল ও পরম দয়ালুরূপে পাইবে فلا وربك لا يؤمنون حتى يحكموك فيما شجر بينهم ثم لا يجدوا ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما কিন্তু না তোমার প্রতি পালকের শপথ তাহারা মুমিন হইবে না যতক্ষণ পর্যন্ত তাহারা তাদের নিজেদের বিবাদ বিসম্বাদের বিচার ভার তোমার উপর অর্পণ না করে অতঃপর তোমার সিদ্ধান্ত সম্বন্ধে তাহাদের মনে কোনো দ্বিধা না থাকে এবং সর্ব অন্তকরণে উহা মানিয়া নেয় ولو أنا كتبنا عليهم أن اقتلوا أنفسكم أو اخرجوا من دياركم ما فعلوه ما فعلوه إلا قليل منهم ولو أنهم فعلوا ما يوعظون به لكان خيرا لهم ۖ যদি তাহাদেরকে আদেশ দিতাম তোমরা নিজেদেরকে হত্যা করো অথবা আপন গৃহ ত্যাগ করো তবে তাহাদের অল্প সংখ্যকেই ইহা করিত যাহা করিতে তাহাদেরকে উপদেশ দেওয়া হইয়াছিল তাহারা তাহা করিলে তাহাদের ভালো হইত এবং চিত্তস্থিরতায় তাহারা দৃঢ়তর হইত وإذا لآتيناهم من لدنا أجرا عظيما এবং তখন আমি আমার নিকট হইতে তাহাদেরকে নিশ্চয়ই মহা পুরস্কার প্রদান করিতাম ولهديناهم صراطا مستقيما এবং তাহাদেরকে নিশ্চয়ই সরল পথে পরিচালিত করিতাম ومن يطع الله والرسول فاولئك مع الذين انعم الله عليهم فاولئك مع الذين انعم الله عليهم من النبيين والصديقين والشهداء والصالحين আর কেহ আল্লাহ এবং রাসুলের আনুগত্য করিলে সে নবী সত্যনিষ্ঠ শহীদ ও সৎকর্ম পরায়ণ যাহাদের প্রতি আল্লাহ অনুগ্রহ করিয়াছেন তাহাদের সঙ্গী হইবে এবং তাহারা কত উত্তম সঙ্গী ইয়া আল্লাহর অনুগ্রহ সর্বজ্ঞ হিসাবে আল্লাহ যথেষ্ট يا أيها الذين آمنوا خذوا حذركم فانفروا ثبات أو انفروا جميعا হে মুমিনগণ সতর্কতা অবলম্বন করো অতঃপর হয় দলে দলে বিভক্ত হইয়া অগ্রসর হও অথবা একসঙ্গে অগ্রসর হও وإن منكم لمن ليبطئن فإن أصابتكم مصيبة قال قد أنعم الله علي إذ لم أكن معهم شهيدا তোমাদের মধ্যে এমন লোক আছে যে গড়িমসি করিবেই তোমাদের কোনো মুসিবত হইলে সে বলিবে তাহাদের সঙ্গে না থাকায় আল্লাহ আমার প্রতি অনুগ্রহ করিয়াছেন ولئن أصابكم فضل من الله ليقولن ليقولن كأن لم تكن بينكم وبينه مودة يا ليتني كنت معهم يا ليتني كنت معهم فأفوز فوزا عظيما আর তোমাদের প্রতি আল্লাহর অনুগ্রহ হইলে যেন তোমাদের ও তাহার মধ্যে কোনো সম্পর্ক নাই এমনভাবেই বলিবে হায় যদি তাহাদের সঙ্গে থাকিতাম তবে আমিও বিরাট সাফল্য লাভ করিতাম فليقاتل في سبيل الله الذين يشرون الحياة الدنيا بالآخرة ومن يقاتل في سبيل الله فيقتل أو يغلب فسوف نؤتيه أجرا عظيما সুতরাং যাহারা আখিরাতের বিনিময়ে পার্থিব জীবন বিক্রয় করে তাহারা আল্লাহর পথে যুদ্ধ করুক এবং কেহ আল্লাহর পথে যুদ্ধ করিলে সে নিহত হোক অথবা বিজয়ী হোক আমি তাহাকে মহাপুরস্কার দান করিবই وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون الذين يقولون ربنا اخرجنا من هذه القريه الظالم اهلها واجعل لنا واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا তোমাদের কি হইল যে তোমরা যুদ্ধ করিবে না আল্লাহর পথে এবং অসহায় নরনারী এবং শিশুগণের জন্য যাহারা বলে হে আমাদের প্রতিপালক এই জনপদ যাহার অধিবাসী জালিম উহা হইতে আমাদেরকে অন্যত্র লইয়া যাও তোমার নিকট হইতে কাহাকেও আমাদের অভিভাবক করো এবং তোমার নিকট হইতে কাহাকেও আমাদের সহায় করো الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل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 কি যে ইহারা একেবারেই কোনো কথা বোঝে না ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا কল্যাণ যাহা তোমার হয় তাহা আল্লাহর নিকট হইতে এবং অকল্যাণ যাহা তোমার হয় তাহা তোমার নিজের কারণে এবং তোমাকে মানুষের জন্য রাসূল রূপে প্রেরণ করিয়াছি সাক্ষী হিসেবে আল্লাহই যথেষ্ট من يطع الرسول فقد اطاع الله ومن تولى فما ارسلناك عليهم حفيظا কেহ রাসূলের আনুগত্য করিলে সে তো আল্লাহরই আনুগত্য করিল এবং কেহ মুখ ফিরাইয়া লইলে তোমাকে তাহাদের উপর তত্ত্বাবধায়ক প্রেরণ করি নাই ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا তাহারা বলে আনুগত্য করি অতঃপর যখন তাহারা তোমার নিকট হইতে চলিয়া যায় তখন রাত্রে তাহাদের একদল যাহা বলে তাহার বিপরীত পরামর্শ করে তাহারা যাহা রাত্রে পরামর্শ করে আল্লাহ তাহা লিপিবদ্ধ করিয়া রাখেন সুতরাং তুমি তাহাদেরকে উপেক্ষা করো এবং আল্লাহর প্রতি ভরসা করো কর্মবিধয়ক হিসাবে আল্লাহই যথেষ্ট أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا তবে কি তাহারা কুরআন সম্বন্ধে অনুধাবন করে না ইহা যদি আল্লাহ ব্যতীত অন্য কাহারও নিকট হইতে আসিত তবে তাহারা উহাতে অনেক অসঙ্গতি পাইত واذا جاءهم امر من الامن او الخوف اذاعوا به ولو ردوه الى الرسول والى اولي الامر منهم لعلمه الذين يستنبطونه منهم ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا যখন শান্তি অথবা শঙ্কার কোনো সংবাদ তাহাদের নিকট আসে তখন তাহারা উহা প্রচার করিয়া থাকে যদি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 দুই দল হইয়া গেলে যখন আল্লাহ তাহাদেরকে তাহাদের কৃত কর্মের জন্য পূর্ব অবস্থায় ফিরাইয়া দিয়াছেন আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তোমরা কি তাহাকে সৎপথে পরিচালিত করিতে চাও এবং আল্লাহ কাহাকেও পথভ্রষ্ট করিলে তুমি তাহার জন্য কখনো কোনো পথ পাইবে না ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء فلا تتخذوا منهم اولياء حتى يهاجروا في سبيل الله فان تولوا فخذوهم واقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا তাহারা ইহাই কামনা করে যে তাহারা যেরূপ কুফরি করিয়াছে তোমরাও সেইরূপ কুফরি করো যাতে তোমরা তাহাদের সমান হইয়া যাও সুতরাং আল্লাহর পথে হিজরত না করা পর্যন্ত তাহাদের মধ্য হইতে কাহাকেও বন্ধুরূপে গ্রহণ করিবে না যদি তাহারা মুখ ফিরাইয়া নেয় তবে তাহাদেরকে যেখানে পাইবে গ্রেফতার করিবে এবং হত্যা করিবে এবং তাহাদের মধ্য হইতে কাহাকেও বন্ধু ও সহায় রূপে গ্রহণ করিবে না إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم ۖ فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا কিন্তু তাহাদেরকে নয় যাহারা এমন এক সম্প্রদায়ের সঙ্গে মিলিত হয় যাহাদের সঙ্গে তোমরা অঙ্গীকারাবদ্ধ অথবা যাহারা তোমাদের নিকট এমন অবস্থায় আগমন করে যখন তাহাদের মন তোমাদের সঙ্গে অথবা তাহাদের সম্প্রদায়ের সঙ্গে যুদ্ধ করিতে সংকুচিত হয় আল্লাহ যদি ইচ্ছা করিতেন তবে তাহাদেরকে তোমাদের উপর ক্ষমতা দিতেন এবং তাহারা নিশ্চয়ই তোমাদের সঙ্গে যুদ্ধ করিত সুতরাং তাহারা যদি তোমাদের নিকট হইতে সরিয়া দাঁড়ায় তোমাদের সঙ্গে যুদ্ধ না করে এবং তোমাদের নিকট শান্তি প্রস্তাব করে তবে আল্লাহ তোমাদের জন্য তাহাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা অবলম্বনের পথ রাখেন না ستجدون اخرين يريدون ان يامنوكم ويامنوا قومهم كلما ردوا الى الفتنه اركسوا فيها فان لم يعتزلوكم ويلقوا اليكم السلم ويكفوا ويكفوا أيديهم فخذوهم واقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا তোমরা অপর কিছু লোক পাইবে যারা তোমাদের সঙ্গে ও তাহাদের সম্প্রদায়ের সঙ্গে শান্তি চাহিবে যখনই তাহাদেরকে ফিতনার দিকে আহ্বান করা হয় তখনই এই ব্যাপারে তাহারা তাহাদের পূর্বাবস্থায় প্রত্যাবৃত্ত হয় যদি তাহারা তোমাদের নিকট হইতে চলিয়া না যায় তোমাদের নিকট শান্তি প্রস্তাব না করে এবং তাহাদের হস্ত সংবরণ না করে তবে তাহাদেরকে যেখানেই পাইবে গ্রেফতার করিবে ও হত্যা করিবে এবং তোমাদেরকে ইহাদের বিরুদ্ধাচরণের স্পষ্ট অধিকার দিয়াছি وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة ۖ فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله وكان الله عليما حكيما কোন মুমিনকে হত্যা করা কোনো মুমিনের কাজ নয় তবে ভুলবশত করিলে উহা স্বতন্ত্র এবং কেহ কোনো মুমিনকে ভুলবশত হত্যা করিলে এক মুমিন দাসমুক্ত করা এবং তাহার পরিজন বর্গকে রক্তপণ অর্পণ করা বিধেয় যদি না তাহারা ক্ষমা করে যদি সে তোমাদের শত্রুপক্ষের লোক হয় এবং মুমিন হয় তবে এক মুমিন দাসমুক্ত করা বিধেয় আর যদি সে এমন এক সম্প্রদায় ভুক্ত হয় যাহার সঙ্গে তোমরা অঙ্গীকারাবদ্ধ তবে তাহার পরিজন বর্গকে রক্তপণ অর্পণ এবং মুমিন দাসমুক্ত করা বিধেয় এবং যে সঙ্গতিহীন সে একাধিক্রমে দুই মাস সিয়াম পালন করিবে তবার জন্য ইহা আল্লাহর ব্যবস্থা এবং আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما কেহ ইচ্ছাকৃতভাবে কোনো মুমিনকে হত্যা করিলে তাহার শাস্তি জাহান্নাম সেখানে সে স্থায়ী হইবে এবং আল্লাহ তাহার প্রতি রুষ্ট হইবেন তাহাকে লানত করিবেন এবং তাহার জন্য মহাশাস্তি প্রস্তুত রাখিবেন يا ايها الذين امنوا اذا ضربتم في سبيل الله فتبينوا فتبينوا ولا تقولوا لمن القى اليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياه الدنيا فعند الله مغانم كثيره كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا হে মোমিনগণ তোমরা যখন আল্লাহর পথে যাত্রা করিবে তখন পরীক্ষা করিয়া লইবে এবং কেহ তোমাদেরকে সালাম করিলে ইহ জীবনের সম্পদের আকাঙ্ক্ষায় তাহাকে বলিও না তুমি মুমিন নও কারণ আল্লাহর নিকট অনায়াস লভ্য সম্পদ প্রচুর রইয়াছে তোমরা তো পূর্বে এইরূপেই ছিলে অতঃপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করিয়াছেন সুতরাং তোমরা পরীক্ষা করিয়া লইবে তোমরা যাহা করো আল্লাহ তো সে বিষয়ে সবিশেষ অবহিত لا يستوي القاعدون من المؤمنين غير اولي الضرر والمجاهدون في سبيل الله باموالهم وانفسهم فضل الله المجاهدين باموالهم وانفسهم على القاعدين درجه وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين اجرا عظيما মুমিনদের মধ্যে যাহারা অক্ষম নয় অথচ ঘরে বসিয়া থাকে ও যাহারা আল্লাহর পথে স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে তাহারা সমান নয় যাহারা স্বীয় ধন প্রাণ দ্বারা জিহাদ করে আল্লাহ তাহাদেরকে যাহারা ঘরে বসিয়া থাকে তাহাদের উপর মর্যাদা দিয়াছেন আল্লাহ সকলকেই কল্যাণের প্রতিশ্রুতি দিয়েছেন যাহারা ঘরে বসিয়া থাকে তাহাদের উপর যাহারা জিহাদ করে তাহাদেরকে আল্লাহ মহাপুরস্কারের ক্ষেত্রে শ্রেষ্ঠত্ব দিয়াছেন درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما ইহা তাহার নিকট হইতে মর্যাদা ক্ষমা ও দয়া আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু إن الذين توفاهم الملائكة ظالمي أنفسهم قالوا فيم كنتم قالوا كنا مستضعفين في الأرض قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا যাহারা নিজেদের উপর জুলুম করে তাদের প্রাণ গ্রহণের সময় ফ্রিস্তাগণ বলে তোমরা কি অবস্থায় ছিলে তাহারা বলে দুনিয়ায় আমরা অসহায় ছিলাম তাহারা বলে আল্লাহর জমিন কি এমন প্রশস্ত ছিল না যেখানে তোমরা হিজরত করিতে ইহাদের এই আবাসস্থল জাহান্নাম আর উহা কত মন্দ আবাস إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا তবে যেসব অসহায় পুরুষ নারী ও শিশু কোনো উপায় অবলম্বন করিতে পারে না এবং কোনো পথও পায় না فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا আল্লাহ অচিরেই তাদের পাপ মোচন করিবেন কারণ আল্লাহ পাপ মোচনকারী ক্ষমাশীল ومن يهاجر في سبيل الله يجد في الارض مراغما كثيرا وسعه ومن يخرج من بيته مهاجرا الى الله ورسوله ثم يدركه الموت ثم يدركه الموت فقد وقع اجره على الله وكان الله غفورا رحيما কেউ আল্লাহর পথে হিজরত করিলে সে দুনিয়ায় বহু আশ্রয়স্থল এবং প্রাচুর্য লাভ করিবে এবং কেহ আল্লাহ ও রাসুলের উদ্দেশ্যে নিজ গৃহ হইতে মুহাজির হইয়া বাহির হইলে এবং তাহার মৃত্যু ঘটিলে তাহার পুরস্কারের ভার আল্লাহর উপর আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু واذا ضربتم في الارض فليس عليكم جناح ان تقصروا من الصلاه ان خفتم ان خفتم ان يفتنكم الذين كفروا ان الكافرين كانوا لكم عدوا مبينا তোমরা যখন দেশ বিদেশে সফর করিবে তখন যদি তোমাদের আশঙ্কা হয় কাফিরা তোমাদের জন্য ফিতনা সৃষ্টি করিবে তবে সালাদ সংক্ষিপ্ত করিলে তোমাদের কোনো দোষ নাই নিশ্চয়ই কাফিরা তোমাদের প্রকাশ্য শত্রু واذا كنت فيهم فاقمت لهم الصلاه فلتقم طائفه منهم معك فلتقم طائفة منهم معك وليأخذوا أسلحتهم فإذا سجدوا فليكونوا فإذا سجدوا فليكونوا من ورائكم ولتأت طائفة أخرى لم يصلوا ولتأت طائفة أخرى لم يصلوا فليصلوا معك وليأخذوا حذرهم وأسلحتهم ود الذين كفروا لو تغفلون عن أسلحتكم وأمتعتكم فيميلون عليكم ميلة واحدة ۖ ولا جناح عليكم ان كان بكم اذى من مطر او كنتم مرضى او كنتم مرضى ان تضعوا اسلحتكم وخذوا حذركم ان الله اعد للكافرين عذابا مهينا আর তুমি যখন তাহাদের মধ্যে অবস্থান করিবে ও তাহাদের সঙ্গে সালাত কায়েম করিবে তখন তাহাদের একদল তোমার সঙ্গে যেন দাঁড়ায় এবং তাহারা যেন সশস্ত্র থাকে তাহাদের সিজদা করা হইলে তাহারা যেন তোমাদের পেছনে অবস্থান করে আর অপর একদল যারা সালাতে শরিক হয় নাই তাহারা তোমার সঙ্গে যেন সালাতে শরিক হয় এবং তাহারা যেন সতর্ক ও সশস্ত্র থাকে কাফিররা কামনা করে যেন তোমরা তোমাদের অস্ত্রশস্ত্র ও আসবাবপত্র সম্বন্ধে অসতর্ক হও যাহাতে তাহারা তোমাদের উপর একেবারে ঝাঁপাইয়া পড়িতে পারে যদি তোমরা বৃষ্টির জন্য কষ্ট পাও অথবা পীড়িত থাকো তবে তোমরা অস্ত্র রাখিয়া দিলে তোমাদের কোনো দোষ নাই কিন্তু তোমরা সতর্কতা অবলম্বন করিবে নিশ্চয়ই আল্লাহ কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রাখিয়াছেন فإذا قضيتم الصلاة فاذكروا الله قياما وقعودا وعلى جنوبكم فإذا اطمأننتم فأقيموا الصلاة إن الصلاة كانت على المؤمنين كتابا موقوتا যখন তোমরা সালাত সমাপ্ত করিবে তখন দাঁড়াইয়া বসিয়া ও শুইয়া আল্লাহকে স্মরণ করিবে যখন তোমরা নিরাপদ হইবে তখন যথাযথ সালাত কায়েম করিবে নির্ধারিত সময় সালাত কায়েম করা মুমিনদের জন্য অবশ্য কর্তব্য ولا تهنوا في ابتغاء القوم إن تكونوا تألمون فإنهم يألمون إن تكونوا تألمون فإنهم يألمون كما تألمون وترجون من الله ما لا يرجون শত্রু সম্প্রদায়ের সন্ধানে তোমরা হতোদ্যম হইও না যদি তোমরা যন্ত্রণা পাও তবে তাহারাও তো তোমাদের মতোই যন্ত্রণা পায় এবং আল্লাহর নিকট তোমরা যাহা আশা করো উহারা তাহা আশা করে না আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় إنا أنزلنا إليك الكتاب بالحق لتحكم بين الناس بما أراك الله ولا تكن للخائنين خصيما আমি তো তোমার প্রতি সত্য সহ কিতাব অবতীর্ণ করিয়াছি যাহাতে তুমি আল্লাহ তোমাকে যাহা জানাইয়াছেন সেই অনুসারে মানুষের মধ্যে বিচার মীমাংসা করো এবং তুমি বিশ্বাস ভঙ্গকারীদের সমর্থনে তর্ক করিও না واستغفر الله إن الله كان غفورا رحيما আর আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করো নিশ্চয় আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু ولا تجادل عن الذين يختانون أنفسهم إن الله لا يحب من كان خوانا أثيما যাহারা নিজেদেরকে প্রতারিত করে তাহাদের পক্ষে বাদ বিসম্বাদ করিও না নিশ্চয়ই আল্লাহ বিশ্বাস ভঙ্গকারী পাপীকে পছন্দ করেন না يستخفون من الناس ولا يستخفون من الله وهو معهم وهو معهم إذ يبيتون ما لا يرضى من القول وكان الله بما يعملون محيطا তাহারা মানুষ হইতে গোপন করিতে চাহে কিন্তু আল্লাহ হইতে গোপন করে না অথচ তিনি তাহাদের সঙ্গেই আছেন রাত্রে যখন তাহারা তিনি যাহা পছন্দ করেন না এমন বিষয়ে পরামর্শ করে এবং তাহারা যাহা করে তাহা সর্বোত্তভাবে আল্লাহর জ্ঞানায়ত্ত ها أنتم هؤلاء جادلتم عنهم في الحياة الدنيا فمن يجادل الله عنهم يوم القيامة أم من يكون عليهم وكيلا দেখো তোমরা এই ইহ জীবনে তাহাদের পক্ষে বিতর্ক করিতেছ কিন্তু কিয়ামতের দিন আল্লাহর সম্মুখে কে তাহাদের পক্ষে বিতর্ক করিবে অথবা কে তাহাদের উকিল হইবে ومن يعمل سوءا او يظلم نفسه ثم يستغفر الله يجد الله غفورا رحيما কেহ কোনো মন্দ কাজ করিয়া অথবা নিজের প্রতি জুলুম করিয়া পরে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করিলে আল্লাহকে সে ক্ষমাশীল পরম দয়ালু পাইবে ومن يكسب اثما فانما يكسبه على نفسه وكان الله عليما حكيما কেহ পাপ কাজ করিলে সে উহা নিজের ক্ষতির জন্যই করে আল্লাহ সর্বজ্ঞ প্রজ্ঞাময় ومن يكسب خطيئة أو إثما ثم يرم به بريئا ثم يرم به بريئا فقد احتمل بهتانا وإثما مبينا কেহ কোনো দোষ বা পাপ করিয়া পরে উহা কোনো নির্দোষ ব্যক্তির প্রতি আরোপ করিলে সে তো মিথ্যা অপবাদ ও স্পষ্ট পাপের বোঝা বহন করে ولولا فضل الله عليك ورحمته لهم طائفة منهم أن يضلوك وما يضلون إلا أنفسهم وما يضرونك من شيء وأنزل الله عليك الكتاب والحكمة وعلمك ما لم تكن تعلم وكان فضل الله عليك عظيما তোমার প্রতি আল্লাহর অনুগ্রহ ও দয়া না থাকিলে তাহাদের একদল তোমাকে পথভ্রষ্ট করিতে চাহিতই কিন্তু তাহারা নিজেদেরকে ব্যতীত আর কাহাকেও পথভ্রষ্ট করে না এবং তোমার কোনোই ক্ষতি করিতে পারে না আল্লাহ তোমার প্রতি কিতাব ও হিকমত অবতীর্ণ করিয়াছেন এবং তুমি যাহা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 সেদিকেই তাহাকে ফিরাইয়া দিব এবং জাহান নামে তাহাকে দগ্ধ করিব আর হুয়া কত মন্দ আবাস إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد ضل ضلالا بعيدا নিশ্চয় আল্লাহ তাহার সঙ্গে শরিক করাকে ক্ষমা করেন না ইহা ব্যতীত সবকিছুই যাহাকে ইচ্ছা ক্ষমা করেন এবং কেউ আল্লাহর শরিক করিলে সে ভীষণভাবে পথভ্রষ্ট হয় إن يدعون من دونه إلا إناثا وإن يدعون إلا وإن يدعون إلا شيطانا مريدا তাহার পরিবর্তে তাহারা দেবীরই পূজা করে এবং বিদ্রোহী শয়তানেরই পূজা করে لعنه الله وقال لأتخذن من عبادك نصيبا مفروضا আল্লাহ তাহাকে লানত করেন এবং সে বলে আমি অবশ্যই তোমার বান্দাদের এক নির্দিষ্ট অংশকে আমার অনুসারী করিয়া লইব ولأضلنهم ولأمنينهم ولآمرنهم فليبتكن آذان الأنعام ولآمرنهم ولآمرنهم فليغيرن خلق الله ومن يتخذ الشيطان وليا من دون الله فقد خسر خسرانا مبينا আমি তাহাদেরকে পথভ্রষ্ট করিবই তাহাদের হৃদয়ে মিথ্যা বাসনার সৃষ্টি করিবই আমি তাহাদেরকে নিশ্চয়ই নির্দেশ দিব আর তাহারা পশুর কর্ণচ্ছেদ করিবেই এবং তাহাদেরকে নিশ্চয়ই নির্দেশ দিব আর তাহারা আল্লাহর সৃষ্টি বিকৃত করিবেই আল্লাহর পরিবর্তে কেহ শয়তানকে অভিভাবক রূপে গ্রহণ করিলে সে স্পষ্টতই ক্ষতিগ্রস্ত হয় সে তাহাদেরকে প্রতিশ্রুতি দেয় এবং তাহাদের হৃদয়ে মিথ্যা বাসনা সৃষ্টি করে আর শয়তান তাহাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তাহা ছলনা মাত্র أولئك مأواهم جهنم ولا يجدون عنها محيصا ইহাদের এই আশ্রয়স্থল জাহান্নাম উহা হইতে তাহারা নিষ্কৃতির উপায় পাইবে না والذين آمنوا وعملوا الصالحات سندخلهم جنات سندخلهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا وعد الله حقا ومن أصدق من الله قيلا আর যাহারা ইমান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 دينا ممن اسلم وجهه لله وهو محسن واتبع مله ابراهيم حنيفا واتخذ الله ابراهيم خليلا তাহার অপেক্ষা দিনে কে উত্তম যে সৎকর্মপরায়ণ হইয়া আল্লাহর নিকট আত্মসমর্পণ করে এবং একনিষ্ঠভাবে ইব্রাহিমের ধর্মাদর্শ অনুসরণ করে এবং আল্লাহ ইব্রাহিমকে বন্ধুরূপে গ্রহণ করিয়াছেন ولله ما في السماوات وما في الارض وكان الله بكل شيء محيطا আসমান ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই এবং সবকিছুকে আল্লাহ পরিবেষ্টন করিয়া রহিয়াছেন ويستفتونك في النساء قل الله يفتيكم فيهن وما يتلى عليكم في الكتاب في يتامى النساء في يتامى النساء اللاتي لا تؤتونهن ما كتب لهن وترغبون ۖ وترغبون أن تنكحوهن والمستضعفين من الولدان وأن تقوموا لليتامى بالقسط وما تفعلوا من خير فإن الله كان به عليما আর লোকে তোমার নিকট নারীদের বিষয়ে ব্যবস্থা জানিতে চায় বলো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 الدنيا فعند الله ثواب الدنيا والآخرة وكان الله سميعا بصيرا কেহ দুনিয়ায় পুরস্কার চাইলে তবে আল্লাহর নিকট দুনিয়া ও আখিরাতের পুরস্কার রইয়াছে আল্লাহ সর্বশ্রোতা সর্বদ্রষ্টা يا ايها الذين امنوا كونوا قوامين بالقسط شهداء لله ولو على انفسكم ولو على انفسكم او الوالدين والاقربين ان يكن غنيا او فقيرا فالله اولى بهما فلا تتبعوا الهوى ان تعدلوا وإن تلووا أو تعرضوا فإن الله كان بما تعملون خبيرا হে মুমিনগণ তোমরা ন্যায় বিচারে দৃঢ় প্রতিষ্ঠিত থাকিবে আল্লাহর সাক্ষী স্বরূপ যদিও ইহা তোমাদের নিজেদের অথবা পিতা মাতা এবং আত্মীয় স্বজনের বিরুদ্ধে হয় সে বিত্তবান হোক অথবা বিত্তহীন হোক আল্লাহ উভয়ের ঘনিষ্ঠতর সুতরাং তোমরা ন্যায় বিচার করিতে প্রবৃত্তির অনুগামী হইও না যদি তোমরা প্যাঁচালো কথা বলো অথবা পাশ কাটাইয়া যাও তবে তোমরা যাহা করো আল্লাহ তো তাহার সম্যক খবর রাখেন يا ايها الذين امنوا امنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي انزل من قبل ومن يكفر بالله وملائكته وكتبه ورسله واليوم الآخر فقد ضل ضلالا بعيدا হে মুমিনগণ তোমরা আল্লাহে তাহার রাসূলে তিনি যে কিতাব তাহার রাসুলের প্রতি অবতীর্ণ করিয়াছেন তাহাতে এবং যে কিতাব তিনি পূর্বে অবতীর্ণ করিয়াছেন তাহাতে ইমান আনো এবং কেহ আল্লাহ তাহার ফ্রিস্তাগণ তাহার কিতাবসমূহ তাহার রাসুলগণ এবং আখিরাতকে প্রত্যাখ্যান করিলে সে তো ভীষণভাবে পথভ্রষ্ট হইয়া পড়িবে إن الذين آمنوا ثم كفروا ثم آمنوا ثم كفروا ثم ازدادوا كفرا لم يكن الله ليغفر لهم ولا ليهديهم سبيلا নিশ্চয়ই যাহারা ইমান আনে ও পরে কুফরি করে এবং আবার ইমান আনে আবার কুফরি করে অতঃপর তাহাদের কুফরির প্রবৃত্তি বৃদ্ধি পায় আল্লাহ তাহাদেরকে কিছুতেই ক্ষমা করিবেন না এবং তাহাদেরকে কোনো পথও দেখাইবেন না بشر المنافقين بأن لهم عذابا أليما মুনাফিকদেরকে শুভ সংবাদ দাও যে তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি রইয়াছে الذين يتخذون الكافرين أولياء من دون المؤمنين أيبتغون عندهم العزة فإن العزة لله جميعا মুমিনগণের পরিবর্তে যাহারা কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করে তাহারা কি উহাদের নিকট ইজ্জত চায় সমস্ত ইজ্জত তো আল্লাহরই وقد نزل عليكم في الكتاب أن إذا سمعتم آيات الله يكفر بها ويستهزأ بها فلا تقعدوا فلا تقعدوا معهم حتى يخوضوا في حديث غيره إنكم إذا مثلهم ۖ إن الله جامع المنافقين والكافرين في جهنم جميعا কিতাবে তোমাদের প্রতি তিনি তো অবতীর্ণ করিয়াছেন যে যখন তোমরা শুনিবে আল্লাহর আয়াত প্রত্যাখ্যাত হইতেছে এবং উহাকে বিদ্রুপ করা হইতেছে তখন যে পর্যন্ত না তাহারা অন্য প্রসঙ্গে লিপ্ত না হইবে তোমরা তাহাদের সঙ্গে বসিও না অন্যথায় তোমরাও উহাদের মতো হইবে মুনাফিক ও কাফির সকলকেই আল্লাহ তো জাহান নামে একত্র করিবেন الذين يتربصون بكم فإن كان لكم فتح من الله قالوا ألم نكن معكم وإن كان للكافرين نصيب قالوا قالوا ألم نستحوذ عليكم ونمنعكم من المؤمنين فالله يحكم بينكم يوم القيامة ولن يجعل الله للكافرين على المؤمنين سبيلا যাহারা তোমাদের অমঙ্গলের প্রতীক্ষায় থাকে তাহারা আল্লাহর পক্ষ হইতে তোমাদের জয় হইলে বলে আমরা কি তোমাদের সঙ্গে ছিলাম না আর যদি কাফিরদের কিছু বিজয় হয় তবে তাহারা বলে আমরা কি তোমাদের পরিবেষ্টন করিয়া রাখিয়াছিলাম না এবং আমরা কি তোমাদেরকে মুমিনদের হাত হইতে রক্ষা করি নাই আল্লাহ কিয়ামতের দিন তোমাদের মধ্যে বিচার মীমাংসা করিবেন এবং আল্লাহ কখনোই মুমিনদের বিরুদ্ধে কাফিরদের জন্য কোনো পথ রাখিবেন না إن المنافقين يخادعون الله وهو خادعهم وإذا قاموا إلى الصلاة قاموا كسالى قاموا كسالى يراءون الناس ولا يذكرون الله إلا قليلا নিশ্চয়ই মুনাফিকরা আল্লাহর সঙ্গে ধোকাবাজি করে বস্তুত তিনি তাহাদেরকে উহার শাস্তি দেন আর যখন তাহারা সালাতে দাঁড়ায় তখন শৈথল্যের সঙ্গে দাঁড়ায় কেবল লোক দেখানোর জন্য এবং আল্লাহকে তাহারা অল্পই স্মরণ করে مذبذبين بين ذلك لا إله هؤلاء ولا إله هؤلاء ومن يضلل الله فلن تجد له سبيلا দোটানায় দোদুল্যমান না ইহাদের দিকে না উহাদের দিকে এবং আল্লাহ যাহাকে পথভ্রষ্ট করেন তুমি তাহার জন্য কখনো কোনো পথ পাইবে না يا أيها الذين آمنوا لا تتخذوا الكافرين أولياء من دون المؤمنين أتريدون أن تجعلوا لله عليكم سلطانا مبينا হে মুমিনগণ তোমরা মুমিনগণের পরিবর্তে কাফিরদেরকে বন্ধুরূপে গ্রহণ করিও না তোমরা কি আল্লাহকে তোমাদের বিরুদ্ধে স্পষ্ট প্রমাণ দিতে চাও إن المنافقين في الدرك الأسفل من النار ولن تجد لهم نصيرا মুনাফিকরা তো জাহান নামের নিম্নতম স্তরে থাকিবে এবং তাহাদের জন্য তুমি কখনো কোনো সহায় পাইবে না إلا الذين تابوا وأصلحوا واعتصموا بالله وأخلصوا دينهم لله فأولئك فأولئك مع المؤمنين وسوف يؤتي الله المؤمنين أجرا عظيما কিন্তু যাহারা তওবা করে নিজেদেরকে সংশোধন করে আল্লাহকে দৃঢ়ভাবে অবলম্বন করে এবং আল্লাহর উদ্দেশ্যে তাহাদের দিনে একনিষ্ঠ থাকে তাহারা মুমিনদের সঙ্গে থাকিবে এবং মুমিনগণকে আল্লাহ অবশ্যই মহা পুরস্কার দিবেন তোমরা যদি কৃতজ্ঞতা প্রকাশ করো ও ইমান আনো তবে তোমাদের শাস্তিতে আল্লাহর কি কাজ আল্লাহ পুরস্কার দাতা সর্বজ্ঞ لا يحب الله الجهر بالسوء من القول إلا من ظلم وكان الله سميعا عليما মন্দ কথার প্রচারণা আল্লাহ পছন্দ করেন না তবে যাহার উপর জুলুম করা হইয়াছে সে ব্যতীত আর আল্লাহ সর্বশ্রোতা সর্বজ্ঞ إن تبدوا خيرا أو تخفوه أو تعفوا عن سوء فإن الله كان عفوا قديرا তোমরা সৎকর্ম প্রকাশ্যে করিলে অথবা তাহা গোপনে করিলে কিংবা দোষ ক্ষমা করিলে তবে আল্লাহ দোষ মোচনকারী শক্তিমান ان الذين يكفرون بالله ورسله ويريدون ان يفرقوا بين الله ورسله ويقولون ويقولون نؤمن ببعض ونكفر ببعض ويريدون ويريدون ان يتخذوا بين ذلك سبيلا যাহারা আল্লাহকে অস্বীকার করে ও তাহার রাসুলদেরকেও এবং আল্লাহ ও তাহার রাসুলের মধ্যে ইমানের ব্যাপারে তারতম্য করিতে চায় এবং বলে আমরা কতককে বিশ্বাস করি ও কতককে অবিশ্বাস করি আর তাহারা মধ্যবর্তী কোনো পথ অবলম্বন করিতে চায় أولئك هم الكافرون حقا وأعتدنا للكافرين عذابا مهينا ইয়ারাই প্রকৃত কাফির এবং কাফিরদের জন্য লাঞ্ছনাদায়ক শাস্তি প্রস্তুত রাখিয়াছি والذين آمنوا بالله ورسله ولم يفرقوا بين أحد منهم أولئك أولئك سوف يؤتيهم أجورهم وكان الله غفورا رحيما যারা আল্লাহ ও তাহার রাসুলগণে ইমান আনে এবং তাহাদের একের সঙ্গে অপরের পার্থক্য করে না উহাদেরকে তিনি অবশ্যই পুরস্কার দিবেন এবং আল্লাহ ক্ষমাশীল পরম দয়ালু يسألك أهل الكتاب أن تنزل عليهم كتابا من السماء فقد سألوا موسى أكبر من ذلك فقالوا فقالوا أرنا الله جهرة فأخذتهم الصاعقة بظلمهم ۖ ثم اتخذوا العجل من بعد ما جاءتهم البينات فعفونا عن ذلك وآتينا موسى سلطانا مبينا কিতাবীগণ তোমাকে তাহাদের জন্য আসমান হইতে কিতাব অবতীর্ণ করিতে বলে অথচ তাহারা মুসার নিকট ইহা অপেক্ষাও বড় দাবি করিয়াছিল তাহারা বলিয়াছিল আমাদেরকে প্রকাশ্যে আল্লাহকে দেখাও তাহাদের সীমা লঙ্ঘনের জন্য তাহারা বজ্রাহত হইয়াছিল অতঃপর স্পষ্ট প্রমাণ তাহাদের নিকট প্রকাশ হওয়ার পরও তাহারা গোবৎসকে উপাস্যরূপে গ্রহণ করিয়াছিল ইহাও ক্ষমা করিয়াছিলাম এবং মুসাকে স্পষ্ট প্রমাণ প্রদান করিয়াছিলাম ورفعنا فوقهم الطور بميثاقهم وقلنا لهم ادخلوا الباب سجدا وقلنا لهم لا تعدوا في السبت وقلنا لهم لا تعدوا في السبت واخذنا منهم ميثاقا غليظا তাহাদের অঙ্গীকারের জন্য তুর পর্বতকে আমি তাহাদের ঊর্ধ্বে উত্তোলন করিয়াছিলাম এবং তাহাদেরকে বলিয়াছিলাম নত শিরের দ্বার দিয়া প্রবেশ করো তাহাদেরকে আরও বলিয়াছিলাম শনিবার সম্পর্কে সীমা লঙ্ঘন করিও না এবং তাহাদের নিকট হইতে দৃঢ় অঙ্গীকার লইয়াছিলাম فبما نقضهم ميثاقهم وكفرهم بآيات الله وقتلهم الأنبياء وقتلهم الأنبياء بغير حق وقولهم قلوبنا غلف بل طبع الله عليها بكفرهم فلا يؤمنون إلا قليلا এবং তাহারা লানতগ্রস্ত হইয়াছিল তাহাদের অঙ্গীকার ভঙ্গের জন্য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 করিয়াছিল তাহারা নিশ্চয়ই এই সম্বন্ধে সংশয়যুক্ত ছিল এই সম্পর্কে অনুমানের অনুসরণ ব্যতীত তাহাদের কোনো জ্ঞানই ছিল না ইয়া নিশ্চিত যে তাহারা তাকে হত্যা করে নাই بل رفعه الله إليه وكان الله عزيزا حكيما বরং আল্লাহ তাহাকে তাহার নিকট তুলিয়া লইয়াছেন এবং আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় وإن من أهل الكتاب إلا ليؤمنن به قبل موته ويوم القيامة يكون عليهم شهيدا কিতাবীদের মধ্যে প্রত্যেকে নিজ মৃত্যুর পূর্বে তাহাকে বিশ্বাস করিবেই এবং কিয়ামতের দিন সে তাহাদের বিরুদ্ধে সাক্ষ্য দিবে فبظلم من الذين هادوا حرمنا عليهم طيبات أحلت لهم وبصدهم وبصدهم عن سبيل الله كثيرا ভালো ভালো যাহা ইহুদিদের জন্য বৈধ ছিল আমি তাহা উহাদের জন্য অবৈধ করিয়াছি তাহাদের সীমা লঙ্ঘনের জন্য এবং আল্লাহর পথে অনেককে বাধা দেওয়ার জন্য এবং তাহাদের সুদ গ্রহণের জন্য যদিও উহা তাহাদের জন্য নিষিদ্ধ করা হইয়াছিল এবং অন্যায়ভাবে লোকের ধন সম্পদ গ্রাস করার জন্য তাহাদের মধ্যে যাহারা কাফির তাহাদের জন্য মর্মন্তুর শাস্তি প্রস্তুত রাখিয়াছি لكن الراسخون في العلم منهم والمؤمنون يؤمنون بما أنزل إليك وما أنزل من قبلك والمقيمين الصلاة والمؤتون الزكاة والمؤمنون بالله واليوم الآخر أولئك سنؤتيهم أجرا عظيما কিন্তু তাহাদের মধ্যে যাহারা জ্ঞানে সুগভীর তাহারা ও মুমিনগণ তোমার প্রতি যাহা অবতীর্ণ করা হইয়াছে এবং তোমার পূর্বে যাহা অবতীর্ণ করা হইয়াছে তাহা তো ইমান আনে এবং যাহারা সালাত কায়েম করে জাকাত দেয় এবং আল্লাহ ও পরকালে ইমান রাখে আমি উহাদেরকে মহাপুরস্কার দিব إنا أوحينا إليك كما أوحينا إلى نوح والنبيين من بعده واوحينا الى ابراهيم واسماعيل واسحاق ويعقوب والاسباط وعيسى وعيسى وايوب ويونس وهارون وسليمان واتينا داود زبورا আমি তো তোমার নিকট ওহি প্রেরণ করিয়াছি যেমন নূহ ও তাহার পরবর্তী নবীগণের নিকট ওহি প্রেরণ করিয়াছিলাম ইব্রাহিম ইসমাইল ইসহাক ইয়াকুব ও তাহার বংশধরগণ ঈসা আয়ুব ইউনুস হারুন ও সুলাইমানের নিকটও ওহি প্রেরণ করিয়াছিলাম এবং দাউদকে জাবুর দিয়াছিলাম ورسلا قد قصصناهم عليك من قبل ورسلا لم نقصصهم عليك وكلم الله موسى تكليما অনেক রাসূল প্রেরণ করিয়াছি যাদের কথা পূর্বে আমি তোমাকে বলিয়াছি এবং অনেক রাসূল যাদের কথা তোমাকে বলি নাই এবং মূসার সঙ্গে আল্লাহ সাক্ষাৎ বাক্যলাপ করিয়াছিলেন رسلا مبشرين ومنذرين لئلا يكون للناس على الله حجة بعد الرسل وكان الله عزيزا حكيما সুসংবাদদাতা ও সাবধানকারী রাসূল প্রেরণ করিয়াছি যাতে রাসূল আসার পর আল্লাহর বিরুদ্ধে মানুষের কোনো অভিযোগ না থাকে আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় لكن الله يشهد بما انزل اليك انزله بعلمه والملائكه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 রাসূল এবং তাহার বাণী যাহা তিনি মারিয়ামের নিকট প্রেরণ করিয়াছিলেন ও তাহার আদেশ সুতরাং তোমরা আল্লাহ ও তাহার রাসুলগণে ইমান আনো এবং বলিও না তিন নিবৃত্ত হও ইহা তোমাদের জন্য কল্যাণকর হইবে আল্লাহ তো একমাত্র ইলাহ তাহার সন্তান হইবে তিনি ইহা হইতে পবিত্র আসমানে যাহা কিছু আছে ও জমিনে যাহা কিছু আছে সব আল্লাহরই কর্মবিধানে আল্লাহই যথেষ্ট لن يستنكف المسيح أن يكون عبدا لله ولا الملائكة المقربون ومن يستنكف عن عبادته ويستكبر فسيحشرهم إليه جميعا মসি আল্লাহর বান্দা হওয়াকে কখনো হেয় জ্ঞান করে না এবং ঘনিষ্ঠ ফ্রিস্তাগণও করে না আর কেহ তাহার ইবাদতকে হেয় জ্ঞান করিলে এবং অহংকার করিলে তিনি অবশ্যই তাহাদের সকলকে তাহার নিকট একত্র করিবেন فأما الذين آمنوا وعملوا الصالحات فيوفيهم أجورهم ويزيدهم من فضله وأما الذين استنكفوا واستكبروا فيعذبهم عذابا أليما ولا يجدون لهم ولا يجدون لهم من دون الله وليا ولا نصيرا যাহারা ইমান আনে ও সৎ কাজ করে তিনি তাহাদেরকে পূর্ণ পুরস্কার দান করিবেন এবং নিজ অনুগ্রহে আরো বেশি দিবেন কিন্তু যাহারা হেয় জ্ঞান করে ও অহংকার করে তাহাদেরকে তিনি মর্মন্তুত শাস্তি দান করিবেন এবং আল্লাহ ব্যতীত তাহাদের জন্য তাহারা কোনো অভিভাবক ও সহায় পাইবে না يا أيها الناس قد جاءكم برهان من ربكم وأنزلنا وأنزلنا إليكم نورا مبينا হে মানব মণ্ডলী তোমাদের প্রতিপালকের নিকট হইতে তোমাদের নিকট প্রমাণ আসিয়াছে এবং আমি তোমাদের প্রতি স্পষ্ট জ্যোতি অবতীর্ণ করিয়াছি فأما الذين آمنوا بالله واعتصموا به فسيدخلهم في رحمة منه وفضل فسيدخلهم في رحمة منه وفضل ويهديهم إليه صراطا مستقيما যারা আল্লাহর প্রতি ইমান আনে ও তাহাকে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 ভগ্নী থাকিলে তাহাদের জন্য তাহার পরিত্যক্ত সম্পত্তির দুই তৃতীয়াংশ আর যদি ভাই বোন উভয় থাকে তবে এক পুরুষের অংশ দুই নারীর অংশের সমান তোমরা পথভ্রষ্ট হইবে এই আশঙ্কায় আল্লাহ তোমাদেরকে পরিষ্কারভাবে জানাইতেছেন এবং আল্লাহ সর্ববিষয়ে সবিশেষ অবহিত